Você pega vai estudar حسنة من صالح صلى عليه وآله کا مراد माता দিতে হবে আগুন থেকে দুই একবার তাকে করেছেন আপনার নিজের অভিজ্ঞতা করেছে আগুন থেকে চাইতেছে তথাপি আপনি কি কথা বলে বসে থাকেন যে ছেলেকে তো বলছি শুনে নাই ছেলে চললে চলুক আমার কি কথা বলেন নাকি এতবার নিষেধ করার আগুন থেকে বাঁচা সন্তানদেরকে অনেক বিষয় উপদেশ দিয়েছেন গত সপ্তাহে সালামি শুরু করছে নয়টা পর্যন্ত চালাইতেছে আর একটা সিএমডি ড্রাইভার নয়টা থেকে মাসিক পর্যন্ত চালাইছে এত টাকা পাবে না এই পর্যটক থেকে নয়টা পর্যন্ত চালাইছে অত টাকা পাইছে যারা পরোটা বানাবে কি ফজর নামাজ পরে চুলাতে আগুন দিবে দেখবেন প্রথম দু এক একটা অন্তত এক দেড় হাজার টাকা বিক্রি করিয়া সারাদিন আর এত টাকা বিক্রি তার নেই ওদের অভিজ্ঞতা হচ্ছে আল্লাহ সকালবেলা যে কাজ করবে তার মধ্যে কি দাও দিয়ে দাও করুন ঢুকতে থাকে যাদের মুখস্থ হয় না সাধারণত ছাত্র ভাইয়ের আপনার আপনারা ওই পড়াটা পড়বেন মজল পড়াটা পড়বেন দেখবেন আপনার পরিষ্কার থাকে ঝামেলা মুক্ত থাকে যেটাই সেটা কি করবে করবে যে সমস্ত মহিলারা মজল নামাজের পরে চলে গেছে পুকুরে বা করছে তারপরে বিভিন্ন ঘর বন্ধু বাজি গোছানো ঝাড়ু দেওয়া মানুষকে কোনো পিঠা বানাইতে দেখলে অল্প সময় সে অনেক crowded. ফিরলি ফিরলি আল্লাহ তুমি কারণ দিনের চব্বিশ ঘন্টার সময়ের ভিতরে এমন একটা সময় থাকে যে সময় তোমরা যে কোনো জিনিস চায় সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় not কথা সব পাপের মূল যে ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে সে চুরি করতে পারে ডাকাতি করতে পারে জানা করতে পারে যে মিথ্যা কথা বলতে পারে মুসলমান ভাইয়ের জানাজার নামাজে হাজির হয় উৎসাহ যে পরিমাণ ভারী ওই পরিমাণ একটা ভারী ব্যাগ তার আমল নামায় করে দেওয়া হয় জানাজা নামাজ পড়লে আর হাতের পিছনে পিছনে যদি খবর পর্যন্ত গিয়ে মাটি দেওয়ার কাজে অংশগ্রহণ করে মাটি দেওয়ার কাজেও যদি অংশগ্রহণ করে যদি ঝামেলা হয় কবর কাছে যাওয়ার Oh, yeah.

খালি খাবার Gracias. করোনা মানে রুগী দেখলে বলতে পারতো তার কি রোগ এবং এই রোগীর চিকিৎসা কি আরে এত বড় হাকিমও কিন্তু পাওয়া যায় রুগী দেওয়া দায়িত্ব না শুধু বস্ত্রাপ নিলে চলত কথা বুঝল কি নিলে বস্ত্রাপটা নিলে চলত যে রোগের কি রোগ তার ওষুধ কি এত বড় হাকিম ছিল আমি জানি রোগ কত বড় হাকিম ছিল চিন্তা করে একবার পরীক্ষা করে বেলায় গরুর বস্ত্রাপ হয়ে গেছে কথা বুঝল গরুর বাটসাপ

بسم الله ورنا

জিনা না ぐるぐる থাকবে আমার কলিজার টুকরা আপনি আপনার ছেলের উপরে যদি কোনো বিধান কোনো বিষয়ে কোনো বিষয় আদেশ করতে চান আদেশ কিভাবে করেন আপনার সেটাও কোরআনে শিখে দিতে আপনি আপনার ছেলেকে যেটা দিচ্ছে সেভাবে কথা বলতে পারেন এর জন্য আপনাকে দিচ্ছে আপনার

এরপরে যে কথাটা বলেছেন এই কথাটা সে কি শুনবে মানার চেষ্টা করবে আর আপনি যেভাবে আপনি তাদের মানে শব্দ প্রয়োগ করছেন যেভাবে কঠিন শব্দ দিয়ে তার মন বিগড়িয়ে যাবে এরপরে যত সুন্দর কথাই বলে এই কথাটা তার কাছে আর কি আয়া বলেই আল্লাহ মুসলিমিল্লা ইন্না শিরিক আল্লাহ দেখেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেদেরকে নসিহত করেন ইয়া বানিয়া তোমরা ভাই এগারোটা গেপি প্রবেশ করিও দেখতে দিয়া বানিয়ে আমার কলিজা কত সুন্দর তার ছেলেটা কাপড় ছিল ওই যখন তিনি কিস্তিতে ছিল তার ছেলের নাম কি কেনা কেনাতে নতুন কি সুন্দর যে আমার কলিজার আমার ভাইরা আলোচনা অনেক লম্বা সামান্য কিছু আলোচনা করেছি ইনশাল্লাহ সেই বিষয়ে আলোচনা